ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা সত্যি মেনে নাও তুমি বলে সমাধান সমাধান চাও যদি জীবনে বদনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে বদনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এত চির আমলান চির মুক্তির ডাক এতে মহাবাণী খুদারি কালামে পাপ এত চির আমলান চির মুক্তির ডাক এতে মহাবাণী খুদারি কালামে পাপ এই সমাধান সমাধান যাও যদি জীবনে বদনে নিজে যাও খুঁজে নাও চোখ রাখো কোদানে সমাধান যাও যদি জীবনে বদনে নিজে যাও খুঁজে নাও চোখ রাখো কোদানে সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে পাবো কি মারাতে পাবো পাবো কি মারাতে পাবো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধানটা যদি জীবনে বদনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধানটা যদি জীবনে বদনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাহার পরশে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই কি কোনা চাহার পরশে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যারে গোনা এটা সমাধান সমাধান যদি জীবনে বদনে ফিরে যাও বুঝে নাও চোখ দাও কোরআনে সমাধান চাও যদি জীবনে বদনে ফিরে যাও বুঝে নাও চোখ দাও কোরআনে তবে সমাধান সমাধান চাও যদি জীবনে বদলে দিতে চাও খুঁজে নাও চোখ জানো কোরআনে সমাধান চাও যদি জীবনে বদলে দিতে চাও খুঁজে নাও চোখ জানো কোরআনে সমাধান চাও যদি জীবনে বদলে দিতে চাও খুঁজে নাও চোখ জানো কোরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ দাও কোরআনে সমাধান ও সমাধান